দেন যদি মরে যায় একলা দেন বিনলা দেন যদি মরে যায় লক্ষ কোটি জন্ম নেবে সারা দুনিয়ায় মোল্লা মুহাম্মদ ওমর যদি সরে যায় মোল্লা মুহাম্মদ ওমর যদি সরে যায় আসবে আবার কেউ সেই শূন্যতায় একলা দেন বিনলা দেন যদি মরে যায় একলা দেন বিনলা দেন যদি মরে যায় লক্ষ কোটি জন্ম নেবে সারা দুনিয়ায় হিন্দুকোশ পর্বতের চূড়াতে চূড়াতে ওঠে সেই আওয়াজ সেই আওয়াজ উঠেছিল মদিনাতে সাহাবায় কেরামের রণহুঙ্কারে কাঁপিত জালিমের মসনদের ইট পাথর খসে যেত ইহুদিনা সারায়াজ তিলে তিলে সেই আওয়াজ চিরতরে মুছে দিতে চায় ইহুদি নাসারা আজ তিল তিল সে আওয়াজ চির তোরে মুছে দিতে চায় তকবীরের এক আওয়াজ যদি থেমে যায় তকবীরের এক আওয়াজ যদি থেমে যায় দিকে দিকে সেই আওয়াজ আবার শোনা যায় একলা দেন বিনলা দেন যদি মরে যায় একলা দেন বিনলা দেন যদি মরে যায় লক্ষ কোটি জন্ম নেবে সারা দুনিয়ায় ছিল যেই প্রদীপ আরবের হেরা গুহায় শহীদের রক্ত আজ সেই প্রদীপ জেলে যায় আগুনের ফুল কিরা দাবানল জেলেছে আজ জলে পুড়ে হবে ছাই দাম্ভিকের তখ্ত তাজ বাতিলের ফুতকারে মাঝে মাঝে সেই প্রদীপ ধীরে ধীরে নিভে যেতে চায় বাতিলের ফুতকারে মাঝে মাঝে সেই প্রদীপ ধীরে ধীরে নিভে যেতে চায় তাওহিদের এক প্রদীপ যদি নিভে যায় তাওহিদের এক প্রদীপ যদি নিভে যায় হাজারো প্রদীপ জলে উঠবে ধরায় একলা দেন বিনলা দেন যদি মরে যায় একলা দেন বিনলা দেন যদি মরে যায় লক্ষ কোটি জন্ম নেবে সারা দুনিয়ায় বদরের উহুদের উত্থানে পতনে আর খন্দকের খৈবরের বিজয়ের হাতিয়ার হাতে নিয়ে ছুটে ওই বিপ্লবী সিপাহসালার মুসলিমের অগ্রেসায় উতলে ওঠে খুঞ্জোয়ার বিশ্ব আজ পেয়ে ভয় ইসলামের এই বিজয় ধুলাতে মিশিয়ে দিতে চায় বিশ্ব আজ পেয়ে ভয় ইসলামের এই বিজয় ধুলাতে মিশিয়ে দিতে চায় আজাদির সেনা দল যদি হেরে যায় আজাদির সেনা দল যদি হেরে যায় জাগবে নতুন প্রাণ সেই কাফেলায় একলা দেন বিনলা দেন যদি মরে যায় একলা দেন বিনলা দেন যদি মরে যায় লক্ষ কোটি জন্ম নেবে সারা দুনিয়ায় সত্য হয় চিরকাল ভেঙে চুরে চুর মারে পুড়ে হয় ছাড় খার তবুও মানে নাহার বিদ্রোহের কুচকাওয়াজ পায়ে দলে ঝড় তুফান সামনে চলে অবিরাম ওড়াতে বিজয় নিশান কখনো কখনো হায় তাগুতি ঝড়ো হাওয়ায় সেই পতাকা ঢলে পড়ে যায় কখনো কখনো হায় তাগুতি ঝড়ো হাওয়ায় সেই পতাকা ঢলে পড়ে যায় বিপ্লবের এক নিশান যদি নেমে যায় বিপ্লবের এক নিশান যদি নেমে যায় শহীদি মিছিল আবার সেই নিশান উড়ায় একলা দেন বিন লাদেন যদি মরে যায় একলা দেন বিন লাদেন যদি মরে যায় লক্ষ কোটি জন্ম নেবে সারা দুনিয়ায় মোল্লা মুহাম্মদ উমর যদি সরে যায় মোল্লা মুহাম্মদ উমর যদি সরে যায় আসবে আবার কেউ সেই শূন্যতায় একলা দেন বিন লাদেন যদি মরে যায় বিনলা দেন যদি মরে যায় লক্ষ جائے لکھ নেবে جنم দুনিয়ায় আমেরিকা আমেরিকা ہوشیار امریکہ امریکہ خبردار امریکہ امریکہ ہوشیار امریکہ امریکہ خبردار امریکہ امریکہ ہوشیار امریکہ امریکہ خبردار امریکہ امریکہ ہوشیار امریکہ امریکہ خبردار نیے چھپن آج مورا جے جہ ঢেলেছি খুন ময়দানে শাহাদাতের শুনেছি ডাক বিপ্লবী মুজাহিদের ফেরাতে কেউ পারবে না আমাদের আমেরিকা তুমি ভেবে দেখো আবার প্রহর গুণ ধুলাতে মিশে যাবার আমেরিকা তুমি ভেবে দেখো আবার প্রহর গুণ ধুলাতে মিশে যাবার আমেরিকা আমেরিকা হুশিয়ার আমেরিকা আমেরিকা খবরদার কশ্মীরে শুনিয়া হাজারি কারবালার ফিলিস্তিনে মুসলমানের হাহাকার ইরাক মার খেয়ে যাবে কত আর আরাকানে রয়ে যাবে কি এই আধার আমেরিকা তুমি ভেবে দেখো আবার সময় হয়ে গেছে আজ ফেসলার আমেরিকা তুমি ভেবে দেখো আবার সময় হয়ে গেছে আজ ফয়সালার আমেরিকা আমেরিকা হুশিয়ার আমেরিকা আমেরিকা খবরদার জেগেছে আজ বাহিনী মুহাম্মাদের দুনিয়াতে হবে বিজয় ইসলামের কাফন বুকে দিকে দিকে ছুটে ফের মরণ জয়ী সেনানীরা তৌহিদের আমেরিকা তুমি ভেবে দেখো আবার সুযোগ পাবে না তুমি ফিরে যাবার আমেরিকা তুমি ভেবে দেখো আবার সুযোগ পাবে না তুমি ফিরে যাবার আমেরিকা আমেরিকা হুশিয়ার আমেরিকা আমেরিকা খবরদার

امریکہ امریکہ ہوشیار امریکہ امریکہ خبردار امریکہ امریکہ ہوشیار امریکہ امریکہ خبردار امریکہ امریکہ ہوشیار امریکہ امریکہ خبردار امریکہ امریکہ ہوشیار امریکہ امریکہ خبردار